পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাঁধারি পাহাড় এ পথের ভিন্ন কিছু নাই রে আজিয়ার এ পথে আসবে জানি বাধারি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেবেতে আসবে খেলাফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেবেতে আসবে খেলাফত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পা কে আসিস মরতে রাজি হতে গাজি ময়দানেতে ফের চেয়ে দেখ তাক করা ওই বুলেট কামান ওই যে জালিমের কে আছিস মরতে রাজি হতে গাজি ময়দানে তে ফের চেয়ে দেখ তাক করা ওই বুলেট কামান ওই যে জালিমের কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলাফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মা মাঝেতে আছে জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেউ ঘুম পাড়ানি গান তোরা গাহিস না রে আর গানেতেই আসতে হবে বারুদের হুঙ্কার ওরে কেউ ঘুম পাড়ানি গান তোরা গাহিস না রে আর গানেতে আসতে হবে বারুদের হংকার বজ্র কণ্ঠ দ্বারা করতে হবে ওদের কুপকাত বজ্র কণ্ঠ দ্বারাই করতে হবে ওদের কুপকাত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কইরে বিপ্লবী সে বীর হাতে নেই উলঙ্গ শমশির অশিরই ঝঙ্কারেতে পালাবে কাফির কইরে বিপ্লবী সে বীর হাতে নে উলঙ্গ শমশির ঝংকারে তে পালাবে কাফির ছুটে আই বদলা নিতে ওই জালিমের ভুল জাহায়াত ছুটে আই বদলা নিতে ওই জালিমের ভুল জাহায়াত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ